الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تبارك وتعالى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال سبحانه وتعالى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح সম্মানিত দিনী ভাইরা আজকের আলোচনার বিষয়বস্তু হল সলাতের বা নামাজের সবচেয়ে বড় সবচেয়ে কমন ত্রুটি ভুল কোনটা এ বিষয়ে যে ভুলটা সালাতের সবচেয়ে বড় ভুল যে বিষয়টা সালাতের সবচাইতে কমন ভুল গণহারে কমবে সকলেই এই ভুলে আক্রান্ত আমরা সেই ভুলটা কি সালাতের সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায় সেটার বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ বিদিল্লা ওমা ফিকিল্লা বিল্লাহ প্রথম কথা হলো <clears throat> মোমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সলাহ মোমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কি সলাহ নামাজ এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ ইমানের পরে আর ইমানদারের জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ সুহাতালা সুনানি তিরমিজির হাদিসে আসছে যে আল্লাহ সুহাতালা সর্বপ্রথম বান্দার যে হিসাবটা নিবেন সেটা হলো কিসের নামাজের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের হিসাব সবকিছুর আগে নেওয়া হয় কবরে তো আলমে বারজাকে প্রথমেই ইমানের পরীক্ষা হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইমান তারপরে যখন হাসর হবে কেয়ামতের ময়দানে বিচার শুরু হবে তখন বান্দার প্রথম যে আমলটির হিসাব আল্লাহ চাইবেন সেটা হলো কি প্রথম সালাতের হিসাব হবে সলাৎ যার ঠিকঠাক মতো হয়ে যাবে তেমন কোনো ভুল ত্রুটি সমস্যা ধরা পড়বে না সে ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফাইন সলোহাত ফকাত আনজাহ যার নামাজের হিসাব মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে প্রথম পরীক্ষা পাশ করে গেছে সে সফল হয়ে গেল তার অন্যগুলাতে আর খুব বেশি ঠেকবে না বাঁধবে না আর ওয়া ইন ফাসাদাত ফাকাদ খা বা ওয়াখাসির যদি নামাজের হিসাবে কেউ গড়বড় দেখা যায় কম পড়ছে ঠিক মতো পড়ে নাই উল্টাপাল্টা দেখা যায় এই পরীক্ষা যদি কেউ ফেল করে তাহলে ফাকাদ খা বা ওয়াখাসির তাহলে সে ধরা খেয়ে গেল ব্যাস কারণ এরপরে অন্য সবগুলাই কি হবে কঠিন হবে যারা পরীক্ষক খাতা দেখেন তারা ছাত্রদের খাতা দেখার সময় প্রথম যে খাতাগুলো দেখেন অথবা খাতার প্রথম যে উত্তরগুলো অ্যান্সারগুলো এক দুই শুরুতে যেগুলো থাকে এগুলো যত কড়াকড়ি করে দেখেন এর পরের গুলো এতটা কড়াকড়ি করে দেখেন না আল্লাহ সেরকম প্রিয়দিনী ভাইরা এই হলো সালাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা ঠিকঠাক হয়ে গেলে অন্য সবকিছু সহজ হবে এটুকু আমরা বুঝলাম কোরআনে আল্লাহ সুহামতালা সালাত এর বিষয়ে অনেকগুলো জায়গাতে আলোচনা করেছেন এর ভিতরে এক জায়গায় আল্লাহ সুমাতালা বলেন ইমানদাররা সফল হবে ওই ইমানদাররা যারা তাদের সালাতে খুশু অবলম্বন করে খুশু খুশু কি তার ব্যাখ্যা আমরা পরে আসছি অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া মধ্যে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু কানিতিন তোমরা সমস্ত সালাদগুলোর হেফাজত করো রক্ষণাবেক্ষণ করো যথাযথভাবে সালাদগুলো আদায় করো ওয়াকুমু কানিতিন এবং আল্লাহর জন্য তোমরা দাঁড়াও দণ্ডায়মান হও কানিত অবস্থায় যথাযথভাবে বিনয়ের সাথে স্থিরভাবে প্রিয়দিনী ভাইরা এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝলাম যে সালাত আমার জন্য সফলতা বয়ে আনবে যদি সেই সালাতে আমার খুশু থাকে যদি আমি সালাতের মহাফাজা করি যদি আমার কেয়ামটা বিল কোনোত হয় তাহলে সেই সালাত আমার সফলতা বয়ে আনবে এর বিপরীতে না হলে সোরাই মাউনাল্লাহ বলছেন ফাওয়াইল মুসল্লিন ওই সালাত আদায়কারী ওই নামাজিদের জন্য ওয়েল ধ্বংস জাহান্নাম নামাজিদের জন্য কারা আল্লাদিন আহম আং যারা তাদের নামাজের উপরে উদাসীন গাফেল যথাযথভাবে যত্ন নেয় না তাদের জন্য এবার আসি আমরা নামাজ আমরা যারা পড়ি আল্লাহ পড়ার তৌফিক দান করেন পাচক আলহামদুলিল্লাহ আমাদের সলাতের সবচেয়ে বড় সমস্যাটা কি বলেন তো অমনোযোগিতা বলেন আপনাদের কারোর মত সবাই একমত আমার সাথে নামাজের সবচেয়ে বড় সমস্যা হলো কি অমনোযোগিতা অর্থাৎ নামাজের মধ্যে মন থাকে না আচ্ছা এতে কোনো সন্দেহ নাই যে এই রোগ আজকে আমাদের সবাইকে পেয়ে বসে আছে আমরা প্রত্যেকটা লোক নামাজ পড়ি নামাজে আমাদের মন থাকে না এতে কোনো সন্দেহ নাই মন কিভাবে নামাজে স্থির করে ধরে রাখা যাবে মনের কিভাবে পেরেক মেরে আটকানো যাবে এই টেনশনে আমরা সব নামাজিরাই অস্থির ঠিক না কিন্তু এর চাইতে বড় ভুল যেটা যেটা নামাজে মনোযোগ না থাকার চাইতেও বড় ভুল আকারে গুরুত্বের বিচারে যে ভুলটার ব্যাপারে আমাদের কারোরই খুব বেশি মাথা ব্যথা নাই আমরা এক বাক্যে সবাই একমত হয়ে গেলাম যে নামাজের সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে কমন ভুল হলো অমনোযোগিতা আমি স্বীকার করেছি সন্দেহ নাই যে অমনোযোগিতা একটা ভুল এবং এটা গণহারে সবার ভিতরে কম বেশ আছে কিন্তু এর চাইতে বড় ভুল যেটা সবার ভিতরে আছে সেটা হলো খুজু না থাকা মনোযোগ এটাকে বলা হয় খুশুর আর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সালাতের প্রতিটি রোকনকে যথাযথভাবে ধীর স্থিরতার সাথে আদায় করা এটা হলো হুদুর দুইটা জিনিস আছে সালাতের জন্য একটা হলো খুশুর আর একটা হলো হুদুর আমরা বেশিরভাগ লোক আমাদের আপত্তি হলো আমাদের সলাতে খুশু নাই অর্থাৎ মন স্থির থাকছে না আসলে মন সবসময় স্থির থাকা সম্ভব না আপনি দুই রাকাত চার রাকাত সালাত আদায় করবেন নামাজ পড়বেন এবং এর শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মন পরিপূর্ণ নামাজেই থাকবে কোথাও যাবে না এটা সম্ভব না মানুষের মন উড়ন্ত পাখির মতো এটা ধরে সবসময় আটকে রাখা যায় না অন্যদিকে মন চলে যেতে পারে এই চলে যাওয়াটা দোষের নয় দোষের কি ইচ্ছাকৃতভাবে অন্য চিন্তা অন্য ধ্যান অন্য কল্পনা জল্পনা নামাজের মধ্যে করা আল্লাহর স্মরণ ছাড়া অন্য কথার দুনিয়াবি কোন চিন্তা করা নামাজের ভিতরে ইচ্ছাকৃতভাবে করা এটা হলো দোষের আর আরেকটা হলো ইচ্ছাকৃত আপনি করেন নাই কিন্তু আপনি অন্যদিকে যে ভুলে মন চলে গেছে সেটার উপর আপনি স্থির আছেন সরে আসার চেষ্টা করছেন না মনটাকে আল্লাহর দিকে আনছেন না ইচ্ছাকৃত যদি আমরা এরকম করি বা কন্টিনিউ যদি আমি এরকম করতে থাকি বা কখনো মনোযোগ আনার চেষ্টাই যদি আমি না করি তাহলে সেটা হলো আমার নামাজের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভুল কিন্তু যদি ভুলে কখনো অন্যদিকে মন চলে যায় তাহলে সেটা সালাদকে নষ্ট করে দেয় না কথা বুঝে আসছে নবী সাল্লামের পর্যন্ত নবী করিম সাল্লামের পর্যন্ত নামাজে অন্যদিকে মন গেছে হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় অনেক সময় তিনি নামাজ পড়াচ্ছেন একদিন তিনি নামাজ পড়াচ্ছেন কোন এক শিশু বাচ্চার কান্নার আওয়াজ তিনি শুনতে পাইছেন নামাজের মধ্যে ইমামতি করছেন ওই অবস্থায় তখন তিনি কি করলেন বাচ্চার কান্না এত বেশি মাত্রায় হচ্ছে যে মনে হচ্ছে বাচ্চা খুব কষ্টে আছে হয়তো তার বাবা বা মা উভয়ে তারা কি করছেন মসজিদের জামাতে সামিল হয়ে গেছেন তখন নবী করিম সাল্লাম ওই বাচ্চার কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে নামাজ সংক্ষেপ করে দিলেন সংক্ষেপ করে নামাজ শেষে বললেন যে কার বাচ্চা সে যায় যেন ধরে তাহলে এখান থেকে কি বুঝলাম নামাজের ভিতরে অন্য কোনো দিকে মন যেতে পারে যেতে পারে ইচ্ছাকৃত চিন্তা করা জল্পনা করা ভুল বা সেটাকে কন্টিনিউ করাটা ভুল কিন্তু যেতে পারে কথা বুঝে আসছে প্রিয় দিনী ভাইরা কিন্তু একটি হাদিসেও একটি হাদিসেও নবী করিম সাল্লামের জীবনের কোন অংশে কোন সাহাবির বক্তব্য থেকে পাওয়া যায় না যে তার নামাজে তিনি রুকু সেজদা কেয়াম কেরাত বৈঠক এই যে কাজগুলো নামাজের এই আমলগুলো নামাজের মূল কাজগুলো বা কোনো কাজ তাড়াহুড়া করে শেষ করেছেন হ্যাঁ খুব হুলস্থুল করে শেষ করেছেন দ্রুত শেষ করে ফেলেছেন এরকম কোন হাদিস পাওয়া যায় না আমার কথা কি বুঝতে পারছেন নামাজের ভেতরে মন অন্যদিকে গেছে এটা পাওয়া যায় কিন্তু নামাজের মধ্যে নামাজের যে বাহিরের অংশ অর্থাৎ হুদু এটা নষ্ট হয়েছে কখনো এরকম কোন হাদিস নবী করিমের জীবনে পাওয়া যায় না তার মানে কি নামাজের মনোযোগ ধরে রাখা যত বেশি গুরুত্বপূর্ণ তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো কি নামাজের মধ্যে নামাজের বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ নামাজের বাহ্যিক যে আপনার আপনার গুলো আছে ওয়াজিবগুলো আছে সুন্নতগুলো আছে এগুলো যথাযথভাবে সুন্দরভাবে সঠিকভাবে আদায় করা এটা ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ওর চাইতে বেশি জরুরি প্রিয়দিনী ভাইরা কারণ আপনারা অনেকেই হয়তো জানেন নামাজের রোকন গুলো নামাজের আমলগুলো যথাযথভাবে করা সঠিকভাবে করা এটা ওলামা একরামের বহু ওলামা একরামের মতে এটা ফরজ এটা রোকন আমাদের দেশের ওলামা একরাম তথা আবুল রহমুল্লাহ দৃষ্টিতে এটা ওয়াজিব ওয়াজিব আর ফরজ খুব বেশি একটা বেশ কম না ওয়াজিব মানেও আবশ্যক ফরজ মানেও জরুরি খুব বেশি বেশ কম নাই যাই হোক প্রিয় দিনী ভাইরা এই যে সালাত এবং এই সালাতের ধীরস্থিরতা খুঁজো আস্তে আস্তে রুকু আস্তে আস্তে সেজদা আস্তে আস্তে দাঁড়ানো ধীরে ধীরে কেরাত পড়া এই কাজগুলোকে ধীর স্থিরতার সাথে করা এটা আজ সোনার হরিণ হয়ে গেছে কি বলেন আপনারা মসজিদে মুসল্লিরা এত দ্রুত নামাজ পড়ে আমি ব্যক্তিগতভাবে আমার একটা চারিত্রিক দোষ আছে স্বভাবগত একটা ত্রুটি আছে সেটা হলো আমি খুব তাড়াহুড়া স্বভাবের মানুষ কাজ করি তাড়াহুড়া করি কথা বলি তাড়াহুড়া করি আমি দুই মিনিটে যে কথা বলি অনেকে পাঁচ মিনিটে সে কথা বলতে পারে না চেষ্টা করি আস্তে আস্তে বলা কিন্তু অভ্যাস হলো একটু বেশি চালু অতিরিক্ত তাড়াহুড়া করার স্বভাব তো আমি চিন্তা করলাম যে আমার মতো তড়িৎ স্বভাবের লোক মসজিদে আমি খেয়াল করে দেখছি যে আমি দুই রাকাত নামাজ পড়তে পড়তে অনেকে দুই রাকাত শেষ হইয়া বাইরে হয়ে যায় মানুষ মসজিদের এইটটি পার্সেন্ট লোক খালি হয়ে যায় আমার দুই রাকাত সালাম ফেরানোর আগে আমি যে খুব ধীরে ধীরে পড়ি তা তো না আমিও তো এ রোগের রোগী কম বেশ আল্লাহ মাফ করেন কিন্তু অন্যরা দেখি আমার চাইতে আরো বড় রোগী তাহলে এই যে নামাজের ব্যাপারে ধীরস্থিরতা অবলম্বন করা এটা কি সুন্নত না মুস্তাহাব না ফরজ না ওয়াজিব কি বলেন জরুরি না করলে ভালো না করলে নেই আমার কথা কি বুঝতে পারছেন দুইটা জিনিস একটা হলো আপনার একটা আপত্তি তুলছেন এবং সারা দুনিয়ার নামাজি ভাইদের একটা আপত্তি সারা পুরুষ মহিলা বড় ছোট বৃদ্ধ যুবক সবার একটাই অভিযোগ নামাজ সম্পর্কে সবচেয়ে গণহারে সেটা হলো যে ভাই নামাজে মনোযোগ থাকে না ধ্যান থাকে না আমরা এটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন করি অথচ নামাজে মনোযোগ যদি কোনো দিকে চলে যায় পৃথিবীর কোন আলেমের মতে নামাজ হবে না এরকম না হ্যাঁ আপনার মোটেই মন নাই নিয়তি নামাজের দিকে নাই অন্য কোনো ধান্দা সেটা ভিন্ন কথা কিন্তু নামাজের মধ্যে অন্য কোনো দিকে হঠাৎ করে মন চলে গেছে অন্য কথা মনে মাথা চলে আসছে আপনি আবার ফিরে নামাজের দিকে মনকে নিয়ে আসছেন আপনার নামাজ হবে না এরকম কোনো কথা পৃথিবীর কোনো আলেম বলেন না কিন্তু আপনার রুকুটা ঠিকমতো হয় নাই আপনার সেজদাটা ঠিকমতো হয় নাই সেজদা থেকে উঠাটা ঠিকমতো হয় নাই রুকু থেকে দাঁড়ানোটা ঠিকমতো হয় নাই সারা দুনিয়ার ওলামাদের মতো আপনার সালাত হয়নি আমি বুঝাতে পারছি তাহলে সালাতের যেই ভুলটা আমাদের সবাই হয় অথচ এটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই এটা নিয়ে আমাদের কেন টেন সবাই ওই মনোযোগ নিয়ে আসি ঠিক আছে আপনি মনোযোগের চেষ্টা করেন কিন্তু আপনি যেই ভুলটা হলে নামাজই হবে না বাতিল হয়ে যাবে সেই ভুলটা আমাদের ভিতরে অহরহ হচ্ছে এ বিষয়ে আমাদের সাবধান হওয়া দরকার কি দরকার না বলে ফওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাদিন আহম আং এই আয়াতের ব্যাখ্যা তাফসির ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি বলেন এর অর্থ হলো ইম্মা আন ওয়াক্তিহাল আউ্ল ফাইউআিরুনাহা ইলা আখিরহি দা ইমান আউ গালেবান ওয়াইম্মা আন আদা ইহা বি আরকানিহা ও শুরুতিহা আলাল ওয়াজহিল মামুরিবি অর্থাৎ আল্লাহ বলছেন ওই সকল নামাজিদের জন্য ওয়েল বেনামাজি না বেনামাজি তো হিসাবের খাতাই নাই আল্লাহ মাফ করে করতে ঠিকানাই জাহান্নাম ইল্লামার রহমা রব্বি নামাজি ব্যক্তি যারা এদের ভিতরে যারা নামাজের ভিতরে গাফলতি করে যাদের নামাজের ভিতরে উদাসীনতা আছে মনোযোগ নাই এবং দেহযোগ নাই মনোযোগ নাই দেহযোগ নাই সঠিকভাবে সালাত আদায় করে না গাফলতি করে এক কথায় সালাতের বিষয়ে অযত্নশীল যারা এই লোকগুলোর জন্য ওয়েল জাহান্নাম ধ্বংস কাসির বলেছে এর মানে হলো দুটি দুইভাবে অমনোযোগের কথা হতে পারে এক হলো দেরি করে সালাত আদায় করে সব সময় ফজরের সালা সাতটা বাজে উঠা পড়ে অথবা টাইমের ভিতরে পড়ে কিন্তু একদম শেষ হতে পড়ে অবহেলা করে অথবা এর অর্থ এটাও হতে পারে যে সাহন বলতে উদ্দেশ্য হলো সালাতের ফলে গাফলতির বলতে উদ্দেশ্য হলো সালাতের যে রোকন যে ওয়াজিব আছে এগুলোকে যেভাবে করা দরকার সেভাবে করে না সেই ব্যক্তির জন্য আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা তো সবাই কমবেশ জানেন আল্লাহ তালা কোরআনে কারিমে সালাত কায়েমের কথা বলেছেন প্রায় সব জায়গায় এক দু জায়গা বলেছেন ফসল লিলি রব্বিকা কোনহাল ইত্যাদি দুই এক জায়গাতে বলছেন সলাত সলাত আদায় করো বেশিরভাগ জায়গাতে আল্লাহ তালা বলেছেন আকিম আকিমুসলাহ অথবা আকিম আকিমুসলাহ না সলাত কায়েম করো কায়েম করো মানে কি কে বলতে পারবেন সলাত পড়া আল্লাহ সুমাতাল বলেছেন আকিম আকিমুসলাহ তোমরা সলাত কায়েম করো নাকি সমাজের মধ্যে ছড়াইয়া দেওয়া একটা ব্যাখ্যা পাইলাম আর কোন ব্যাখ্যা কায়েম করো মানে কি সালাত কায়েম করো মানে কি সবাইকে সালাতের তাকিদ দেওয়া একই কথা কাছাকাছি হইল প্রতিষ্ঠা কিভাবে প্রতিষ্ঠা হতে পারে সবাইকে নিয়ে সালাদ কায়েম করবে মার্শাল আপনারা তো বড় বড় মুফাসের আছে দেখা যায় এখানে তো অনেক তাফসির জানে এরকম মানুষ কোরআনের ব্যাখ্যা জানা লোক আছে মার্শাল্লাহ এটা ভালো কথা সুভাগ্যের কথা দেখুন ভাই সলাত কায়েমের দুইটা ব্যাখ্যা আমাদের সমাজে প্রচলিত আছে দুইটাই ভুল এর একটা হলো অনেকে মনে করেন সালাদ কায়েম করা বলতে যেটা ভাই বলছেন যে সবাইকে নিয়ে ডেকে ডুকে সালাদ পড়তে হবে একা একা না এটা কায়েমের একটা অংশ ঠিক আছে এটা কায়েমের মূল ব্যাখ্যা না আবার অনেকে বলেন সালাদ কায়েম বলতে অর্ডার দিয়ে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রতিষ্ঠা করতে হবে শুধু একা একা পড়লে হবে না এটাও ভুল ভুল বলতে এটা কায়েমের একটা পার্ট একটা অংশ কায়েম বলতে এই ব্যাখ্যা কোন তাফসিরের কিতাবে আসেনি তাফসিরে বেদাবি পৃথিবীর কোরআনের ব্যাখ্যার নাম করা তাফসির কিতাবগুলোর ভিতরে একটা যেটা ওলামা একরাম বুঝেন বেশিরভাগ কোরআনের নিগুড় অনেক তত্ত্ব সেখানে তুলে ধরা হয়েছে সেখানে একেবারে সুরে বাকার প্রথম দিকে আল্লাহ সুহামতাল্লাহ যে বলেছেন যে কোরআন কাদের জন্য হেদায়ত দিবে আল্লাদিনা এই আয়াতের ব্যাখ্যায় তফসির বাইদাবিতে একামতের সলা বা সলাৎ কায়েমের ছয় সাতটা ব্যাখ্যা উল্লেখ করেছেন ছয় সাতটা ব্যাখ্যা এই যে ছয় সাতটা ব্যাখ্যা উল্লেখ করেছেন বিশ্বাস করবেন তার সবগুলো ব্যাখ্যার খোলাসা কথা প্রায় একই সেটা কি সালাত কায়েম করা বলতে উদ্দেশ্য হল আদা উহা বেহকিহা সালাতের সমস্ত হক আদায় করে সালাত আদায় করা সকল হক সালাতের যে যেটা যেভাবে হওয়া দরকার ঠিক সেটাকে রুকুটা যেমন হওয়া উচিত সেজদাটা যেমন হওয়ার কথা দাঁড়ানোটা নবী সাল্লাম যেভাবে দাঁড়িয়েছেন দাঁড়াতে বলেছেন সেভাবে এভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রোকন ওয়াজিব এগুলো সব যেভাবে হওয়া দরকার সেভাবে আদায় করা এটি হলো একামাতে সলা এটি হলো সালাদ কায়েম করা কথা বুঝতে পারছেন সালাদ কায়েম করা বলতে যেভাবে সালাদ পড়া দরকার সেভাবে পড়া আমি কি বুঝাতে পারছি কিন্তু দুঃখজনক যে আমরা এই সালাদ কায়েমের অর্থ কিন্তু অনেকে জানি না অনেকে সালাদ পড়ি আল্লাহ বলছেন সালাদ কায়েম করতে এটাও জানি কিন্তু সালাদ কায়েম করার যে অর্থ এটা আমরা অনেকেই জানি না কি বলেন আপনারা তো অনেকে মনে আজকে শুনছেন কি বলেন না সালাদ কায়েম করা বলতে কি বলেন সালাদ কায়েম করা বলতে কি কাকে বুঝায় সালাদ কায়েম করা মানে কি সালাদকে যথাযথভাবে যেইভাবে পড়া দরকার সেইভাবে পড়া সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ সালাদের প্রতিটি পার্ট অংশ যথাযোগ্যভাবে যেরকম ভাবে করা উচিত করোনাদিসে যেভাবে বলতে করতে বলা হয়েছে সেইভাবে করা এটা হলো সালাদ কায়েম করা কথা বুঝে আসছে তাহলে অনেকে নামাজ পড়েন কিন্তু নামাজ কায়েম করেন এরকম লোকের সংখ্যা খুব কম প্রিয়দিনী ভাইরা আমাদের দেশে বিশেষ করে পুরুষদের চাইতে পুরুষদের মধ্যে তো এই সমস্যা আছেই আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হলো আমাদের মা বোনদের ভিতরে এই রোগটা অনেক বেশি প্রকট তাড়াহুড়া করে নামাজ পড়া আপনাদের বাসা বাড়িগুলোতে আপনারা লক্ষ্য করছেন কিনা যায় আমি ছোটবেলা থেকে যত মহিলাদের নামাজ দেখার সুযোগ হয়েছে দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ করে বাসা বাড়িতে যখন পড়ে রুকু সেজদাগুলো বিদ্যুতের গতিতে দেয় তারা এই রুকুতে উঠতে দেরি আপনার নাম যাইতে দেরি উঠতে দেরি নাই উঠতে দেরি নামতে দেরি নাই হুলস্থুল করে পড়ে আল্লাহ মাফ করুক আমাদের পুরুষদের ভিতরে এই রোগের রোগী অনেকেই আছেন এ সম্পর্কে নবী করিম সাল্লামের একটা হাদিস আমাদের সবারই জানা থাকা দরকার সৈবুখারের হাদিস তিনি বলেছেন সল্লু কামার তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো নামাজ আমাকে যেভাবে পড়তে দেখছ সেভাবে নামাজ পড়ো এটা নির্দেশ তার এটা নির্দেশ তার পদ্ধতিতে নামাজ পড়া জরুরি আমাদের আশাদুল্লাহ তাল আনহা সহি মুসলিমের একাদিসে আসছে তিনি নবী করিম সাল্লামের নামাজ কেমন ছিল তার একটা বিবরণ দিতে গিয়ে তিনি বলেন মিনার ক নবী সাল্লাম রুকু থেকে যখন উঠতেন রুকু থেকে যখন মাথা উঠাতেন তখন যতক্ষণ পর্যন্ত তিনি সোজা হয়ে না দাঁড়াতেন একেবারে স্টিল সোজা হয়ে না দাঁড়াতেন ততক্ষণ পর্যন্ত দেয় যেতেন না রুকু থেকে যখন উঠতেন তিনি একেবারে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়ানোর আগ পর্যন্ত তিনি কি করতেন না শেষ দেয় যেতেন না এবং ওয়াকানা ইদা আরফ আরাসহ মিনে সেজদাহ লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাউয়া জালিসা যখন সেজদা থেকে উঠে তিনি বসতেন সেজদা থেকে মাথা উঠায় বসতেন টান টান সোজা হয়ে বসার আগ পর্যন্ত আবার সেজদায় যেতেন না প্রিয় ভাইরা আমরা কয়জন ভাই আমাদের নামাজগুলো এভাবে করি একটু আমাদের নামাজের সাথে একটু মিলাই রুকো থেকে উঠে একেবারে টান টান সোজা হয়ে স্থির হয়ে কিছু সময় দাঁড়িয়ে তারপরে সেজদায় যাওয়া সেজদা গিয়ে ধীরে স্থিরতার সাথে সেজদা শেষ করে উঠে সোজা হয়ে বসে কিছু সময় অপেক্ষা করে তারপর আবার সেজদা যাওয়া এরকম ধীর স্থির গতিতে আমরা কয়জন মানুষ নামাজ পড়ি প্রিয় বন্ধুগণ এই ছিল নবী সাল্লামের নামাজ সালাতের ভিতরে এই যে তাড়াহুড়ো করা হুলস্থুল করা সঠিকভাবে আদায় না করা এটা সালাদকে নষ্ট করে দেয় আবারও বলছি এটা সালাদকে নষ্ট করে দেয় এর ফলে সালাদ আদায় হয় না আপনি সুরে ফাতেহা না পড়লে যেরকম নামাজ হয় না কেউ যদি রুকু একটা না দেয় নামাজ হবে সেজদা না দিলে একটা নামাজ হবে চার রাখাতের নামাজ তিন রাখাত পড়লে হবে ঠিক একইভাবে কেউ সব ঠিক করছে চার রাখা চার রাখাতেই পড়ছে রুকু একটাই দিছে সেজদা দুইটাই দিছে সুরা ফাতেহাও পড়ছে সবই ঠিক আছে তার কিন্তু লোকটা রুকু সেজদা উঠা বসা প্রত্যেকটা আমলে তাড়াহুড়ো করছে যে তাড়াহুড়োটা সালাতের যে এতমিনান বা তমানিনা সালাতের যে ধীরস্থিরতা যেটা জরুরি সেই কাজটি হয় নাই কি বলেন এ লোকটা সালাদ হয়েছে না হয় নাই হবে না কারণ সে সালাতের জরুরি একটি আমল ছেড়ে দিছে তমানিনা ধীরস্থিরতা প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে মৌলিক দুটি হাদিস আছে যেটি আমাদের অনেকেরই আশা করতে পারি আমরা হয়তো আগে শুনছি আবারও নতুন করে শুনলে হয়তো আমাদের বিবেকগুলোকে নতুন করে ভাবতে সাহায্য করবে মৌলিকভাবে দুটি হাদিস এর ভিতরে একটি হাদিস হল মুসনাদে আহমদের এবং আরো অন্য হাদিসের কিতাবে আসছে আবু আল্লাহ আনহু বলেছেন নবী করিম সাল্লাম ইরশাদ করেছেন মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে ব্যক্তি তার নামাজ নামাজে চুরি করে নামাজ চুরি করে যে ব্যক্তি আপনারা তো জীবনে বহু চোরের কথা শুনছেন টাকা চোর পয়সা চোর স্বর্ণ চোর গরু চোর হাঁস চোর মুরগি চোর এই যত রকমের চোরের কথা শুনছেন দুনিয়াতে এর ভিতরে সবচাইতে নিকৃষ্টতম চোর নবী সাল্লা ভাষা সবচাইতে খারাপ চোর চোরদের মধ্যে সবচেয়ে খারাপ চোর গরু চোর চাইতেও খারাপ কে যে নামাজে চুরি করে সাহাবেগঞ্জ জিজ্ঞাসা করলেন কলু ইয়ারসুল্লাহ ওয়াকাইফা ইয়াস ওয়াকাইফা ইয়াস সালাতি মানুষ কিভাবে তার নামাজে চুরি করে নামাজ চুরি কিভাবে করে নামাজ চুরি করার জিনিস নাকি টাকা পয়সা চুরি স্বর্ণ চুরি গরু চুরি হাঁস চুরি মুরগি চুরি এগুলো তো বুঝে আসে নিয়ে গেল নামাজের চুরি কিভাবে জিজ্ঞাসা করা হলো নবী সাল্লাম বলেন নামাজের চুরি হলো লাইয়াতিম্ম রুকু আহা ওয়ালা সুজুদাহা নামাজের চুরি হলো রুকু ঠিক মতো করে না সেজদা ঠিক মতো করে না এটা হলো নামাজের চুরি অন্য বর্ণা আসছে অথবা রাবি বলেন সন্দেহ করতেছেন অথবা তিনি বলেছেন লাইকিমসুলবাহমিনার রুকুআই ওয়াসুজুদি রুকু থেকে উঠে সেজদা থেকে উঠে পিঠ সোজা হয়ে সোজা করে দাঁড়ায় না বসে না এটা হলো নামাজের চুরি প্রিয় বন্ধুগণ এহাদিস থেকে কি বুঝলাম চুরি একটা খারাপ কাজ একটা হারাম কাজ চুরির ভিতরে আবার সবচেয়ে খারাপ চুরি বানাইছেন নবী করিম সাল্লাম সবচেয়ে খারাপ চুরি চুরি বলে অবহিত করেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক মতো করে না ওই ব্যক্তিকে সবচেয়ে খারাপ চোর বলা হয়েছে তাকে প্রিয় বন্ধুগণ তাহলে আমরা মোটামুটি বহু লোকই মনে হয় এই চোরের খাতা নাম উঠে যাবে এই কারণে কি বলেন আপনি হাঁস করেন হাঁস চুরি করেন না মুরগি চুরি করেন না ডিম চুরি করেন না চাল চুরি করেন না গম চুরি করেন না ধান চুরি করেন না পয়সা চুরি করেন না মাসাল্লাহ আপনি কোনো কিছুই চুরি করেন না আলহামদুলিল্লাহ আপনার একটা ভালো চরিত্র আছে কিন্তু আপনি বড় চোর কোনো কিছু চুরি না করেও বড় চোরের খাতায় আপনার নাম লেখা আছে কারণ আপনি রুকু ঠিক মতো করছেন না সেজদা ঠিক মতো করছেন না কি বলেন ভাই জিনিসটা ভাবার বিষয় কিনা চিন্তা করার কিনা গণহারে মসজিদগুলোতে মানুষ দেখবেন বিদ্যুতের গতিতে নামাজ পড়ে বিদ্যুতের গতিতে এক রাখাত নামাজ পড়তে এক মিনিট টাইমও লাগে না ষাট সেকেন্ড টাইমও লাগে না অথচ সহিভাবে যথাযথভাবে যদি আপনি নামাজ আদায় করতে চান এক রাখাত নামাজে একেবারে না হইলেও তো দেড় মিনিট সময় লাগার কথা সেখানে এক মিনিটও লাগে না এক দেড় মিনিটে দূরে কাজ শেষ এরকম হয় কি হয় না আল্লাহ হেফাজত করে প্রিয় বন্ধুগণ এই একটা হাদিস আমরা শুনলাম তাহলে নামাজের ভিতরে যারা ধীরস্থিরতা অবলম্বন করে না তাড়াহুড়ো করে যথাযথভাবে রুকু শ্রদ্ধা করে না এরা কোনো কিছু চুরি না করেও সবচাইতে বড় চোর কোনো কিছু চুরি না করেও সবচেয়ে বড় চোরের খাতায় নাম লেখা দ্বিতীয় নম্বর হাদিসটা শুনেন যেটি আমাদের অনেকের জন্য অনেক বিশাল বড় শিক্ষার বিষয় বুখার এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন হাদিসটি আবু হরের বর্ণনা করেছেন যে নবী সাল্লা সাল্লাম মসজিদে নবীতে প্রবেশ করলেন এরপরে আরেকটা লোক তার পিছিয়ে পিছিয়ে ঢুকলেন ঢুকে লোকটি সালাত আদায় করলেন মসজিদে ঢুকে তিনি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে তিনি নবী করিম সাল্লা সাল্লামের কাছে আসছেন এসে সালাম দিলেন সালাম দিলেন নবী করিম সাল্লা সাল্লাম সালামের জবাব দিলেন জবাব দিয়ে এরপরে তাকে বললেন এর যে ফসল্লি ফাইনাকালাম তুসল্লি সালামের জবাব দিয়ে বললেন এর যে ফসল্লি ফাইনাকালাম তুসল্লি যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই এতক্ষণ যা করছো এটা নামাজ পড়া বলো না এটাকে নামাজ হয়নি তোমার নামাজ হয়নি না পড়ার মতো তুমি নামাজ পড়ো নাই এটা বলেন না যে তোমার নামাজ পুরোপুরি সঠিক হয় নাই কিছু হয়েছে এরকম না বলছেন যে ফাইন না কালাম তুস তুমি নামাজ পড়োই নি এটা নামাজই না আবার পড়ো লোকটা চলে গেছে যে আবার পড়লেন পড়ে এসে আবার সালাম দিলেন আসসালাম আলাইকুম নবী সাল্লাম জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম এরপরে তিনি বললেন যে আবারও একই কথা বললেন এর যা ফাসল্লি ফাইন্না কালাম তুসল্লি যাও আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই নামাজ পড়ছে এটাকে নামাজই বলছেন না নবী সাল্লাহ সারা জীবন পড়ছি এরকম নামাজ আমরা অনেকে ওই লোকটা আবার চলে গেলেন আবার পড়ে আসলেন তিনবার তিনি নামাজ পড়লেন তিনবার তাকে নবী সাল্লাহ নামাজ পড়ালেন লোকটা এবার তিন নম্বর বার পড়ে শেষ করে এসে সালাম দেওয়ার পরে যখন নবী করিম সাল্লাহাম তাকে একই কথা বললেন তখন লোকটা বললেন যে আল্লাহ আপনাকে সত্য নিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে নবী হিসাবে পাঠিয়েছেন তার নামে শপথ করছি মা আমি এর চাইতে ভালো আর নামাজ তো জানি না ইয়ারসুল্লাহ ফাল্লিমনি তো আমাকে শিক্ষা দিন কিভাবে নামাজ পড়ব নবী করিম সাল্লাম তখন তাকে নামাজ শিখালেন কিভাবে শিখালেন দেখেন তিনি বলছেন যে ইদা কুমতা ইলা সলাতে ফাকাব্বির যখন তুমি নামাজ পড়তে দাঁড়াবে প্রথমে আল্লাহ আকবর বলে তাকবীর বলো এরপরে কোরআনের যেটুকু পারো দুই আয়াত চার আয়াত ছয় আয়াত দশ আয়াত এক সুরা দুই সুরা যতটুকু সম্ভব হয় সুরা ফাতেহার পরে অন্য সুরা তেলাওয়াত করো সুরা ফাতেহার পরে অন্য সুরার সাথে পড়ো সোম্মার কা সোম্মার কা এরপরে তুমি রুকুতে যাও কেরাত শেষ করলা এরপরে রুকুতে যাও তিনি বলেন নাই রুকুতে যাও এরপরে উঠো না রুকুতে যাও বলে আরেকটা কথা যোগ করছেন বোঝা গেছে এটা না হলে রুকু হবে না কি কথা যোগ করছেন বলছেন হাত্তা ততমা ইন্না রা কে আন যতক্ষণ পর্যন্ত রুকুতে গিয়ে স্থির না হো রানিং না রুকুতে গেলা রুকুতে যায় স্থির না হো তখন পর্যন্ত তুমি রুকু করতে হবে গেলাম আর উঠে গেলাম হলো না যে আমাকে স্থির হয়ে অপেক্ষা করতে হবে ফোকা একরাম বলেন কমপক্ষে একবার সুবহান রব্বিয়াল আজিম বা সুবহান স্বাভাবিকভাবে ভালোভাবে পড়ার মতো সময় কমপক্ষে থাকতে হবে কথা বুঝে আসছে এরপর নবী করিম সাল্লাম তাকে বলেন সুম্মার ফা হাত্তা দিলা ক ইমান লক্ষ্য করবেন উনি বলেন না রুকো থেকে উঠো এরপর সেজদা যাও না আমরা তো উঠি এবং সেজদা যাই না এরকম করলে নামাজ হবে না নামাজ হয় না ভাই শত শত মুসল্লিম নামাজ হয় না বিশ্বাস করেন মসজিদে আসে বছরকে বছর ধরে নামাজ পড়ছে নামাজ হয় না কোন দাম নাই নামাজ নবী করিম সাল্লাম বলছেন সুম্মার ফা হাত্তা তাহতা দিলা ক ইমান ওই লোকটাকে তিনি বললেন যে এরপরে রুকু থেকে উঠো তুমি দাঁড়িয়ে কতক্ষণ পর্যন্ত দাঁড়াও কিভাবে দাঁড়াও হাতে হাতে হাতে দিলাম ভালোভাবে টান টান হয়ে সোজা হয়ে দাঁড়ানোর আগ পর্যন্ত অপেক্ষা করো রুকু থেকে উঠে ঠিক আছে দেখেন এরপর বলছেন সুম্মাস যুদ্ধ এরপরে তুমি সেজদা যাও সেজদা যাও এটা বলে তুমি ক্ষান্ত হন নাই যে সেজদা যাও ঠিক আছে হয়ে গেল সেজদা দিলাম আবার উঠে যাও না সেজদা যাও বলে আবার বলছেন হাত্তা থতমা ইন্না সাজিদান সেজদায় গিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি স্থির না হও ধীরতা স্থিরতা সেখানে সেজদায় যে কিছু সময় ধীর স্থির হতে না পারো কিছু সময় অপেক্ষা করতে না পারো তদন পর্যন্ত সেজদায় থাকো ফোকা একরাম বলেন কমপক্ষে একবার সুফান আলা আপনি সেজদায় মাথা যাওয়ার পরে আমরা অনেকে তো ওই যাওয়ার আগে আল্লাহ বলে যাইতে যাইতে সুফহান রব্বিল আলা বলে মাথা দিয়ে উঠে যায় না তা হবে না কপাল জমিনে লাগার পরে হাত জমিনে লাগার পরে নাক জমিনে লাগার পরে সেজদার সাতটি অঙ্গ জমিনে লাগার পরে কমপক্ষে একবার ধীরে সুস্থে তাজবি পড়ার মতো সময় অপেক্ষা করা ওয়াজিব বা ফরজ প্রিয় ভাইরা আমরা যেটা বলছিলাম অনেকে এই যাইতেছে না এর নাক লাগার আগে তসবি পড়া শুরু হয়ে গেছে আবার ওই উঠার আগেই উঠতে উঠতে বাকি তসবি শেষ করতেছে মাঝখান দিয়ে দেখা যায় যে এক তসবি পরিমাণ অপেক্ষা করা হয় না নামাজ হয় না নবী সাল্লাম বলছেন দেয় যাওয়ার পরে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করো এরপরে না আপনি তাজবি পড়বেন আচ্ছা এরপরে বলছেন সুম্মার ফা সেজদা থেকে উঠো বাস উঠে আবার সেজদা যাও না উঠো উঠে বলে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন হাত্তা তৎমা ইন্না জালিসান সেজদা থেকে উঠো কতক্ষণ পর্যন্ত উঠো অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত তুমি টান টান হয়ে সোজা হয়ে বসা স্থির হয়ে চুপচাপ না বসো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো তার মানে কিছু সময় অপেক্ষা করতে হবে এরপরে বলছেন সুম্মা ফালজা আলিকা ফি সলাতিকা কুল্লিহা তোমার পুরো এই এক রাখাতের কথা আমি বলে দিলাম আর তোমার পুরো নামাজ সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজে তুমি এই পদ্ধতি অবলম্বন করতে হবে এইভাবে সালাত আদায় করতে হবে তাহলে তোমার সালাত হবে আর না হলে হবে না বুঝতে পারছেন তো এবার আপনারাই বলেন এভাবে আমরা কয়জন নামাজ আদায় করি বা আমরাও তো জীবনে বহুত নামাজ আদায় করছি কয়জনের নামাজ এরকম হয়েছে প্রিয় বন্ধুগণ সহি বুখারের একটি হাদিস আপনাদের অনেকেরই অনেকেরই হয়তোবা অবাক লাগবে শুনলে হয়তো নতুন শুনছেন অনেকেই হোজাইফা রাদি আল্লাহ তালহু এক ব্যক্তিকে দেখলেন যে সে তাড়াহুড়া করে নামাজ পড়তেছে আমরা যেভাবে পড়ি এই জাতীয় নামাজ পড়তেছে তিনি এরকম নামাজ পড়া দেখে লোকটাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন তুমি কতদিন এভাবে নামাজ পড়ছো বাবা ভাই কতদিন এভাবে তুমি নামাজ পড়ছো লোকটা বলল চল্লিশ বছর ধরে কত বছর ধরে চল্লিশ বছর ধরে তিনি এভাবে নামাজ আদায় করছেন অন্য বর্ণনা আসছে চল্লিশ বছরের কথা না আপনার সে অনেকদিন থেকে এইভাবে সালাত আদায় করছেন তো হোজাফেরাদাল্লাহ তালানহু তাকে ডেকে বলছেন যে ভাই মুত্তা তুমি যদি এই নামাজ নিয়ে মরো যেভাবে নামাজ পড়তেছো এই যদি সারা জীবনের নামাজ হয় তোমার আর এই নামাজ নিয়ে তুমি কবরে যাও মর তো মনে রাখবে মোহাম্মদ সাল্লা সাল্লামের ধর্মের উপরে তোমার মৃত্যু হলো না মুসলমান হয়ে মরতে পারলা না সারা জীবন নামাজ পড়ছে যদি এরকম নামাজ পড়ো তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে ধর্ম নিয়ে আসছেন যে পদ্ধতি নিয়ে আসছেন তার পদ্ধতিতে তোমার মৃত্যু হলো না তোমার জীবনটা গেল না বন্ধুগণ কত বড় চিন্তার কথা কত বড় টেনশনের কথা কি নামাজ পড়ছি হ্যাঁ কি নামাজ পড়ছে সবাই মনোযোগ নিয়ে আস সবাই ধ্যান নিয়ে আস কিন্তু সালাতের বাহির ঠিক নাই একটা কথা মনে রাখা দরকার আমাদের এটা ঠিক যে অন্তর হলো রাজধানীর দেহের মন যদি কোনো দিকে থাকে তার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক হয়ে যায় ঠিক আছে কিনা হাদিসে আসছে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ ইন্নাফিল জাসাদি মুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওইদা ফাসাদাত ফাসাদাল কুল্লু আল্লাহ ওয়াহিয়াল শরীরের একটা অঙ্গ আছে যেটা ঠিক থাকলে সব ঠিক হয়ে যায় সেটা হলো অন্তর অতএব অন্তর ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায় এই আমরা সবসময় চেষ্টা করি আগে মনোযোগটা ঠিক করতে মনোযোগ ঠিক করলে মনে করি বাকি সব ঠিক হয়ে যাবে কিন্তু ভাই কখন এর উল্টাও হয় এটা হলো বেসিক এটা হলো মূল কথা কখনো কখনো এর উল্টা প্রভাবও দেখা যায় অর্থাৎ বাহিরের অঙ্গ প্রত্যঙ্গের প্রভাব অন্তরে গিয়ে পড়ে হয় না এরকম আপনি যদি আঘাত পান হাতে ব্যথা পান পায়ে মাথায় অন্তরে ব্যথা অনুভব হবে কিনা দুঃখ অনুভব হবে কিনা বাহিরের প্রভাব অনেক সময় ভেতরে পড়ে আমি আমার ব্যক্তিগত জীবনের একটি পরীক্ষা অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি এবং অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি যারা নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না যাদের নামাজে ধ্যান থাকে না অন্যদিকে মন চলে যায় আল্লাহর কথা মনে আসেই না নামাজের কথা মনেই থাকে না অন্য কথা চলে যায় আল্লাহর কসম আমি নিজে পরীক্ষিত আমার নিজের জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি এটা আপনারা পরীক্ষা করে দেখুন আপনি যদি নামাজের আরকান আহকাম উঠা বসা রুকু সেজদা এগুলাতে দৃঢ়স্থিরতা অবলম্বন করেন খুব ধীরে ধীরে করা যে জরুরি এই হাদিসগুলাকে মাথায় রেখে আপনি এভাবে দৃঢ়স্থিরতার সাথে আপনি নামাজ আদায় করেন ইনশাআল্লাহ আপনার নামাজে মনোযোগ আসবে আপনি দুরাকাত নামাজ পড়ে দেখেন পরীক্ষামূলক দুরাকাত নফল নামাজ পড়ে দেখেন বা কালকে ফজর নামাজ ইনশাল্লাহ পড়ে দেখেন যে খুব ধীরস্থিরতাতে হাত বেঁধে একেবারে আস্তে আস্তে সুরা ফাতেহা পড়লেন হ্যাঁ এরপর আপনার অন্য সুরা মিলালেন খুব ধীরস্থিরতা হুলস্থুল করবেন না মাথা রাখবেন হুলস্থুল করলে নামাজ হবে না সেটা মাথায় রেখে খুব আস্তে আস্তে পড়লেন সুরা ফাতেহা শেষ না করতে করতে ওলা দলেন আমিন কয়া ওই আবার রুকু চলে গেলেন না দায়া নাচ বলা শেষ কিছুক্ষণ থামেন এরপরে বলেন আল্লাহ আকবর আস্তে আস্তে রুকুতে যান রুকুতে যাইতে যাইতে সুমান বেলাজম শুরু করেন না রুকুতে যায় মাথাটা পিঠটা সমান করেন আপনার যদি মাথা পুরোপুরি পিঠ যদি পুরোপুরি জো না ঝুঁকে নামাজ হবে না হাদিস স্পষ্ট বলা আছে পুরোপুরি রুকুতে একদম পিঠ মাথা দুইটাকে সমান দিয়ে পুরোপুরি রুকুতে গিয়ে এরকম অনেকে এতটুক যায় না এতটুক না পুরোপুরি রুকুতে যান এরপরে শুরু করেন সুহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আমার মহান রব মহান পালন কর্তা পবিত্র তিনবার বলেন এরপরে সামি হামিদা আস্তে আস্তে বলে উঠে দাঁড়ান একদম সোজা হয়ে দাঁড়ান দুই সেকেন্ড অপেক্ষা করে এরপরে আল্লাহ আকবর বলে রুকুতে যান রুকুতে গিয়ে মাথা নাক হাত হাঁটু সব মাটিতে রাখার পরে এবার শুরু করেন সুহান ওই জাতি শুরু করেন না কথা বুঝতে পারছেন আমরা চিন্তা করি যে টাইমটা নষ্ট করে লাভ কি জাতি জাতি শুরু করি না ওইটা পড়ার সময় তো শেষদার পরে সেজদার তাজবি তো সেজদায় গিয়ে পড়তে হবে রুকু তাজবি তো রুকুতে গিয়ে পড়তে হবে আপনি পথে পড়লে তো হবে না আমার কথা কি বুঝতে পারছেন এই জন্য রুকুতে যান সব অঙ্গগুলা নাক হাত কপাল সব মাটিতে লেগে গেছে এবার শুরু করেন সুহান রব্বিয়াল আলা আস্তে আস্তে ধীরে ধীরে সুহান রব্বিয়াল আলা সুহান রব্বিয়াল আলা তিনবার পড়ে এরপর আল্লাহ আকবার বললে সোজা হয়ে বসেন একদম টান টান কিছু সময় অপেক্ষা করেন দুই সেকেন্ড এক সেকেন্ড এক অন্তত ওলামাইকরাম বলেন ফোকা একরাম বলেন কমপক্ষে একবার সুহান আল্লাহ বলার মতো সময় অপেক্ষা করেন নামাজ হবে না আপনি রুকু থেকে উঠে যদি সাথে সাথে যান ওল্লাহ নামাজ হবে না এবং সারা দুনিয়া আমাদের মধ্যে আপনি নামাজের ওয়াজিব তরক করেছেন বা ফরজ তরক করেছেন মতান্তরে আর রুকু থেকেও যদি একইভাবে রুকু থেকে উঠেই সাথে সাথে চলে গেলেন নামাজ হবে না উঠে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে এবার আপনারা বলেন এভাবে যদি দুই রেখা সালাত আদায় করা যায় আপনি পরীক্ষা করে দেখেন আপনার মন নামাজে দেখবেন অন্য কোনো দিকে যাচ্ছে না কারণ আমি আমার রুকুর ঠিক করার ধান্দায় আছি আমি আমার সেজদা হচ্ছে কিনা সেই দিয়ে চিনতে আসি তাহলে তো আমার অন্যদিকে মন যাওয়ার সুযোগই নেই আমার কথা বুঝতে পারছেন ইনশা আল্লাহ যদি সলাতের এই আর কান আহকাম গুলোকে খুজুরটাকে ঠিক করেন ইনশা আল্লাহ খুশু ঠিক হয়ে যাবে ভাই অন্তর মানুষের হাতে সবসময় থাকে না মানুষ চাইলেও মনটাকে সবসময় ধরে রাখতে পারে না কিন্তু মানুষ যেটা পারে সেটা কি এই গুলো ঠিক মতো করতে পারে সেজদাগুলো আমরা ঠিক মতো করতে পারি নাকি এটা আমাদের কন্ট্রোলে কিনা হান্ড্রেড পার্সেন্ট আমার অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি আমার কন্ট্রোলে অন্তরটা সবসময় আমার নিয়ন্ত্রণে থাকে না আপনার যেটা নিজের নিয়ন্ত্রণে আছে আপনার যেটা সাধ্যের মধ্যে আছে সেটুকু আপনি করেন ইনশা আল্লাহ যেটা আপনার সাধ্যে নাই আল্লাহ সুমাতালা সেটা ঠিক করে দিবেন কথা বোঝা আসছে করবেন তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করেন প্রিয়দিনী ভাইরা আনাসরদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন পরিপূর্ণ করো রুকু সেজদাকে পরিপূর্ণ করো রুকু পরিপূর্ণ করা মানে হলো ভালোভাবে পিঠ মাথা সোজা হয় এত বেশি ঝুঁকতে হবে হালকা ঝুঁকলে হবে না পরিপূর্ণ ঝুঁকতে হবে ঝুঁকেই শুধু না ঝুঁকার পরে তাজবি পড়তে হবে ধীরে স্থিরতার সাথে এরপরে উঠে সোজা হয়ে দাঁড়ায় একদম টান টান হয়ে সোজা দাঁড়ায় অপেক্ষা করতে হবে কিছু সময় এরপর আপনি সেজদা যাবেন এটা বলে রুকু ঠিক করা সেজদাও একইভাবে এটা করার জন্য বিক্রম সাল্লাম নির্দেশ দিয়েছেন এবার মাজার একাদিসে আসছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়া মাসার মুসলিমিন ইয়া মাসার মুসলিমিন ও মুসলিমরা শুনে রাখো ও মুসলিমরা ও মুসলমানরা যে ব্যক্তি নামাজের মধ্যে রুকুতে তার পিঠ সোজা না করে পিঠ মাথা সোজা না করে অর্থাৎ ভালো করে না ঝুঁকে এরকম থাকলে তা সোজা হলো না এবং সেজদায় গিয়ে যে ব্যক্তি পিঠ মাথা সোজা না করে সঠিকভাবে রুকু এবং সেজদা না করে ওই ব্যক্তির সালাত হয় না নবী করিম সাল্লাম বলছেন প্রিয়দিনী ভাইরা আবু হরের আনহু বলেন আমার নি আমাকে নবী করিম সাল্লাম তিনটা কাজের ঘরে বিশেষ নির্দেশ দিয়েছেন আর তিনটা কাজ থেকে বিশেষভাবে নিষেধ করেছেন যে তিনটা কাজের জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন তার ভিতরে একটা হলো তিনটা কাজ থেকে তিনি নিষেধ করেছেন যে সেই নিষেধ নিষিদ্ধ কাজগুলোর ভিতরে একটা হলো মুরগির ঠোকরের মতো যেন আমি ঠোকর না দেই নামাজে মুরগির ঠোকর বুঝুন তো মুরগির ঠোকর তো আর আমাদের বোঝানোর দরকার নেই আমাদের দেশের মানুষ আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ মুরগির ঠোকর এ মুরগির ঠোকরের মতো নামাজ যেন না হয় রুকু সেজদা উঠা বসা হ্যাঁ পটাপট পটাপট দ্রুত এটা যেন না করি নবী করিম সাল্লাহাম আমাকে স্পষ্ট ভাবে নিষেধ করেছেন কে বলছেন আবু হরাইরা ইলা সলাতে লাইকিম আহমদের হাদিস নবী বলেছেন ওই ব্যক্তির দিকে ওই ব্যক্তির নামাজের দিকে আল্লাহ তাকায়াও দেখবেন না চেয়েও দেখবেন না তাকায়াও দেখবেন না আল্লাহ সুমাত ওই ব্যক্তির নামাজের দিকে যে ব্যক্তি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় সেজদা থেকে উঠে সোজা হয়ে না বসে কিছুক্ষণ অপেক্ষা না করে উঠেই আবার চলে যায় এই ব্যক্তির দিকে আল্লাহ সুমাতালা তাকাবেন না প্রিয় বন্ধুগণ এখান থেকে আমাদের কিছুটা বোঝা গেছে যে নামাজের সবচেয়ে বড় ভুল যেটা কারণে নামাজ হবে না এই ভুলটা আমাদের সবার ভিতরে কম বেশ আছে কি নাই বলেন আছে কি নাই আমাদের মা বোনদেরকে আমাদের শিক্ষা দেওয়া আমাদের কর্তব্য মা বোনদেরকে জানা দিবেন তো ইনশাল্লাহ সবাইকে শিখাই দিবেন যে আজকে যারা শিখলেন যারা শুনলেন যারা জানলেন যে ভাইরা বোনেরা জানেন নাই শুনেন নাই তাদেরকে সচেতন করা আপনাদের কর্তব্য তাদেরকে জানিয়ে দিবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তির নামাজ হবে না লা সলাতা বলেছেন কোন ব্যক্তির যে ব্যক্তি লাইম যে ব্যক্তি লাইকিম ফিহা সুলবাহু বাইনা রুকু আইহা ও সুজুদিহা রুকু সেজদার মাঝখানে অর্থাৎ রুকু সেজদার পরে অথবা ভেতরে যে ব্যক্তি পিঠ সোজা না করে অর্থাৎ ধীরস্থিরতা অবলম্বন না করে তাহলে নামাজের খুশু অন্তরের স্থিরতা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এতে কোনো সন্দেহ নাই কিন্তু প্রিয় বন্ধুগণ এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজের খুজো বা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বাহ্যিক আমলগুলোকে ধীরে স্থিরে আস্তে আস্তে করা অপেক্ষা করে করে করা আমি আবার বলছি খুজো দুনিয়ার কোন ফেকাবিদ দুনিয়ার কোন আলেম বলেন না খুশো এটা নামাজের রোকন ফরজ ওয়াজিব এটা মুস্তাহাব জরুরি আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন যে আকিম সলাত আলী জিক্রি নামাজের উদ্দেশ্যে আল্লাহ স্মরণ সেটা ঠিক আছে কিন্তু এটা না করলে বা এটা ছুটে গেলে নামাজ হবে না ভুলে ছুটে গেছে মনোনদিক চলে গেছে নামাজ হবে না এই কথা পৃথিবীর কোন আলেম বলেন না কারণ এটি ফরজও নয় ওয়াজিবও নয় রোকনও নয় শর্তও নয় কিন্তু নামাজ এর ধীরস্থিরতা অবলম্বন করা এটা জরুরি এটা না হলে নামাজ হবে না ভুলেও যদি ছুটে যায় ভালো করে শুনে রাখেন ভুল আপনার মনে ছিল না রুগ থেকে উঠে চলে গেছেন পরে মনে নাই ভুল করলাম হবে না আবার পড়তে হবে আমি কি বুঝাতে পারছি আল্লাহ সুমাতাল আমাদের সকলকে নামাজের এই সবচাইতে বড় ভুল সবচাইতে গণভুল সবচাইতে কমন ভুল যে ভুলটা আমাদের সবাইয়ের হয় সকলের হয় সেই ভুলটা থেকে আল্লাহ তালা আমাদেরকে সংশোধন করার তফিক দান করেন এই যে সাহাবির কথা আপনারা শুনলেন দীর্ঘদিন নামাজ পড়ছেন তিনি কি বললেন যে তুমি যদি এই নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের ধর্ম নিয়ে যেতে পারলা না মোহাম্মদ সাল্লা সাল্লামের দিন নিয়ে তুমি মরতে পারলা না চিন্তা করে দেখেন তাহলে এখন প্রশ্ন উঠে যে আমরা সারা জীবন যে করছি ভুল করছি এটার কি হবে তাহলে কি এগুলোর আমাজ আবার পড়তে হবে কিনা প্রশ্ন আসে কিনা এটা প্রশ্ন আসে কিনা ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেছেন ইবনুল ওসাইমিন রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন কি বলেছেন ওনারা বলেছেন যে যদি আপনি না জানা কারণে এটা আপনার ফরজ যে ওয়াজিব যে হ্যাঁ এতমিনান ধীরতা স্থিরতা অপেক্ষা করা উঠে এক তসবি পরিমাণ কমপক্ষে সোজা হয়ে দাঁড়া অপেক্ষা করা শুধু সোজা দাঁড়ালে হবে না দাঁড়া এক তসবি অপেক্ষা করা সোজা উঠে সেজদা থেকে এক তসবি অপেক্ষা করা সেজদায় গিয়ে পরিপূর্ণভাবে সেজদা করে তারপরে কমপক্ষে এক তসবি অপেক্ষা করা ধীর স্থিরতা এটা যে জরুরি এই জিনিসটা আপনি জানতেন না এটা যদি হয় তাহলে আশা করা যায় আপনি তবা করলে আল্লাহ তালা পিছের গুলো মাফ করবেন তবে এখন জানার পর থেকে আপনি আর যদি ভুল হয় তাহলে আপনার এটা মাফ নাই আমি কি বুঝাতে পারছি কিন্তু আরেকটা সমস্যা দেখা দেয় সেটা হলো আমাদের দেশে অনেক ইমাম সাহেব বা এখানেও আছে অনেক ইমাম সাহেব এমন বিদ্যুৎ গতিতে নামাজ পড়ে বিশেষ করে রমজান মাসে বা রমজানের বাইরেও দেখা যায় যে আপনার এত দ্রুত নামাজ পড়ে যে আপনার এতক্ষণ যে আলোচনা শুনলেন সে আলোচনার আলোকে নামাজটা হয় না এরকম আছে না অনেক ইমাম নামাজ পড়ে এরকম যদি ইমাম নামাজ পড়ে তাহলে তার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে কিনা এটা আরেকটা প্রশ্ন ঠিক কিনা এই প্রশ্ন উত্তর হল যদি ইমাম স্বাভাবিকভাবে তাড়াহুড়া করে কিন্তু তাড়াহুড়াটা ওই যে সলাতের এই যে তমানি না ধীরস্থিরতা আবশ্যক কাজ যেটা এটা এটাও না থাকে তাহলে সেক্ষেত্রেও ইমামের নামাজ হয় না আর ইমামের নামাজ না হলে মুসল্লির এখতেদাও বাতিল আমি কি বুঝাতে পারছি আর যদি এমনি তাড়াহুড়া করে কিন্তু ওই মাত্রার তাড়াহুড়া না যে মাত্রার কারণে তার সালাত বাতিল হয়ে যাবে সালাত হয় না বা সালাতের ওয়াজিব ছুটে গেল ফরজ ছুটে গেল এর মাত্রার তাড়াহুড়া না এমনি তাড়াহুড়া কিন্তু এত বেশি তাড়াহুড়া না তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে কথাকে বুঝাতে পারছি বিশেষ করে এখানে দ্বিতীয় জামাতে আপনারা যখন নামাজ পড়েন আমিও পড়ি আপনারা খেয়াল করছেন অনেকে নিশ্চয়ই যে দ্বিতীয় জামাতের ইমাম বা এই যে রেল স্টেশনে বা ছোট ছোট মসজিদের রাস্তাঘাটে অনেক সময় দুই চারজন মিলে জামাত করেন না তখন দেখা যায় যে ইমাম যে এই বেচারা তো আর ওই আপনার লেখাপড়া করেন না ইমাম থাকে না যে আসে তখন সে ইমাম হয়ে যায় তো কিছু কিছু লোক পড়ে মাঝে মধ্যে এমন দ্রুত নামাজ পড়ে আপনারা খেয়াল করছেন কিনা যে তারা কিন্তু এই আলোচনার আলোকে তাদের নামাজ হয় না এরকম যদি হয় তাহলে আপনার নামাজ হবে না আমি কি বুঝতে পারছি আল্লাহ তালা আমাদেরকে সংশোধনের তফিক দান করুন আমি আহ্বান করব আপনাদেরকে এই মেসেজটুকু এই বিষয়টুকু আপনারা অন্যদের কাছে পৌঁছে দিবেন মা বোনদের কাছে পৌঁছে দিবেন যে ধীরস্থিরতা নামাজের ভেতরে ধীরস্থিরতা এটা নামাজের জরুরি কাজ মনে থাকবে ইনশাল্লাহ নামাজের ভেতরে ধীরস্থিরতা অবলম্বন করা নামাজের জরুরি কাজ এটা তরকারির লবণ নয় এটা তরকারির পানি এটা তরকারির তরকারি তরকারি রান্না করতে লবণ যদি না দেন খাওয়ার মতো হবে না কিন্তু পেট ভরবে কষ্ট করে ঢুকে পেট ভরণ যাবো নাকি নামাজের ভিতরে মনোযোগ নাই মন অন্যদিক গেছে লবণ ছাড়া নামাজ হলো আর কি নামাজটা এমন জুতের হলো না কিন্তু যদি আপনার কি হয় যদি আপনি নামাজের রোকনগুলা রুকু ঠিক মতো না করেন তাহলে আপনার তরকারি নেই তরকারি না থাকলে সালন হবে কিভাবে কথা বুঝে আসছে এদিকটা লক্ষ্য করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করেন জাজাকমুল্লাহ আহমান আলহামদুলিল্লাহ আলমী জি কোনো প্রশ্ন থাকলে